সালিম রদিল্লাহ তাল্লাহ তার পিতা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর জীবিতকালে কোনো ব্যক্তি স্বপ্নে দেখলে তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর খিদমতে বর্ণনা করত এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি কোনো স্বপ্ন দেখলে তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সময় আমি মসজিদে ঘুমাতাম আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফেরেস্তা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন তা যেন কূপের পার বাঁধানোর ন্যায় পার বাঁধানো তাতে দুটি খুঁটি রয়েছে এবং এর মধ্যে রয়েছে এমন কতক লোক যাদের আমি চিনতে পারলাম তখন আমি বলতে লাগলাম আমি জাহান্নাম হতে আল্লাহর নিকট পানা চাই তিনি বলেন তখন অন্য একজন ফেরেস্তা আমাদের সঙ্গে মিলিত হলেন তিনি আমাকে বললেন ভয় পেও না